দয়ারি নবী তোমার জানাই দয়ারি নবী তোমার জানাই সালাম বারিবার তোমারি অসিলায় আদম ক্ষমা চাই তোমারি অশিলায় আদম ক্ষমা চাই করিল ক্ষমা তোমার দয়াই রব্বুল আলামিন রব্বুল আলামিন দয়ারি নবী তোমার জানাই দয়ারি নবী তোমার জানাই সালাম বারি বার তোমার তোমারি অশিলায় আদম ক্ষমা চাই তোমারি অশিলায় আদম ক্ষমা চাই করিল ক্ষমা তোমার দয়াই রব্বুল আলামিন রব্বুল আলামিন তোমারি অসিলাই জমিন আসমান তোমারি অসিলাই পেয়েছি কোরআন তোমারি অসিলাই জমিন আসমান তোমারি অসিলাই পেয়েছি কোরআন নাই কেহ নাই তোমার সম নাই কে ঘনাই তোমার সম শ্রেষ্ঠ কুল শ্রেষ্ঠ কুল দয়ারি নবী তোমার জানাই দয়ারি নবী তোমার জানাই সালাম বারি বার তোমারি অসিলায় আদম ক্ষমা চাই তোমারি অশিল বিলায় আদম ক্ষমা চাই করিল ক্ষমা তোমার দয়ায় রব্বুল আলামিন রব্বুল আলামিন তোমার অশিলাই চন্দ্র তারা সূর্য ছড়াই জ্যোতি কিরণ তোমার অশিলাই চন্দ্র তারা সূর্য ছড়াই জ্যোতি কিরণ পায় বিপায় পায় দয়ায় সবই পাই তোমার দয়ায় তোমার নামের গুণ তোমার নামের গুণ দয়ারি নবী তোমার জানায় দয়ারি নবী তোমার জানায় সালাম বারি বার তোমারি অসিলায় আদম ক্ষমা চাই তোমারি অসিলায় আদম ক্ষমা চাই করিল ক্ষমা তোমার দয়ায় রব্বুল আলামিন রব্বুল আলামিন কত নবীগণ করেছে বিরাজ করেনি কেহ বরকে মেরাজ কত নবীগণ করেছে বিরাজ করেনি কেহ বরকে মেরাজ পেয়েছ তুমি খোদার দিদার পেয়েছ তুমি খোদার দিদার আর সে আজিমে আর সে আজিমে দয়ারি নবী তোমার জানায় দয়ারি নবী তোমার জানায় সালাম বারি বার তোমারি অসিলায় আদম ক্ষমা চায় তোমারি অসিলায় আদম ক্ষমা চায় করিল ক্ষমা তোমার দয়ায় রব রব্বুল আলামিন রব্বুল আলামিন শেষ কথা শুনবেন জনাই তোমারি হাজার সালাম দয়া করিয়া কর সফাত জনাই তোমারি হাজার সালাম দয়া করিয়া কর সফাত সাইফুদ্দিন চাই তোমারি দিদার সাইফুদ্দিন চাই তোমারি দিদার শেষ বিচারের দিন শেষ বিচারের দিন দয়ারি নবী তোমার জানায় দয়ারি নবী তোমার জানায় সালাম বারি বার তোমারি অসিলায় আদম ক্ষমা চাই তোমারি অসিলায় আদম ক্ষমা চাই করিল ক্ষমা